মুমিনের সবচেয়ে বড় দুশ্মন বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন এরিয়ার শেরনার বেলে আর বুশ মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন এরিয়েল শেরোনার বেলে আর বুস মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন এরিয়েল শ্যারনার বেলিয়ার বুশ মুমিনের হুঙ্কার হারিয়েছে হুশ মুমিনের হুঙ্কার হারিয়েছে হুশ ভেঙে গেছে ওদের গর্ব শুরু হলো ধ্বংসের পর্ব ভেঙে গেছে ওদের গর্ব শুরু হলো ধ্বংসের পর্ব ভেঙে গেছে ওদের গর্ব শুরু হলো ধ্বংসের পর্ব জালিমের জুলুম চলে কতদিন জালিমের জুলুম চলে কতদিন জুলুম সহে না খোদ প্রভু রহমান জুলুম সহে না খোদ প্রভু রহমান বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন এরিয়েল শ্যারনার বেলে আর বুস মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুস মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুস বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন এরিয়েল শ্যারনার বেলে আর বুস মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ মুমিনের হুঙ্কারে হারিয়েছে হু লোভে পাপ পাপে আনে মৃত্যু হাদিসের কথা পুরো সত্য লোভে পাপ পাপে আনে মৃত্যু হাদিসের কথা পুরো সত্য লোভে পাপ পাপে আনে মৃত্যু হাদিসের কথা পুরো সত্য তেলের লোভে তোরা করেছিস পাপ তেলের লোভে তোরা করেছিস পাপ সেই পাপি জীবন তোর হবে অবসান পাপি জীবন তোর হবে অবসান বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন এরিয়েল শ্যারনার বেলে আর বুশ মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন এরিয়েল শারোনার বেলে আর বুশ মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ সেদিন আর খুব বেশি দূরে না বিশ্ব দেখবে ওর যায় সেদিন আর খুব বেশি দূরে নাই বিশ্ব দেখবে ওর যায় সেদিন আর খুব বেশি দূরে নাই বিশ্ব দেখবে ওর যায় মার্কিনি দম্বের কবর হবে মার্কিনি দম্বের কবর হবে ইরাকে দাপন হবে বুঝবে ইমান ইরাকে দাপন হবে বুঝবে ইমান বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন এরিয়েল শ্যারোনার বেলিয়ার বুশ মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন এই এর শেরোনার আর বুশ মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ বুশ বেলে আর নামে পশুদের সন্ত্রাস গেলে গোটা মানুষের বুশ বেলে আর নামে পশুদের সন্ত্রাস গেলে গোটা মানুষের বুশ আর নামি পশুদের সন্ত্রাস গেলে গোটা মানুষের আসবে স্বস্তি ফিরে ধরায় আসবে স্বস্তি ফিরে ধরায় বিশ্বটা চায় তাই ওদের পতন বিশ্বটা চায় তাই ওদেরই পতন বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন এরিয়েল শ্যারোনার বেলে আর বুশ মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন এরিয়েল শরণার বেলে আর বুশ মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ তুই যে মরল সব খুনি দে তুই যে নাটের গুরুতে রাসে তুই যে মরল সব দে তুই যে নাটের গুরুতে রাসে তুই যে মরল সব খুনি দে যে নাটের গুরুতে আসে তুই হলি জগতে নরকের কীট তুই হলি জগতে নরকের কীট মানুষের রক্ত কর তুই পান মানুষের রক্ত কর তুই পান বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন এরিয়েল শারোনার বেলে আর বুশ মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন এরিয়েল শ্যারোনার বেলে আর বুশ মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন বিশ্বের সবচেয়ে বড় শয়তান মুমিনের সবচেয়ে বড় দুশ্মন এরিয়েল শ্যারনার বেরিয়ার বুশ মুমিনের হুঙ্কারে হারিয়েছে হুশ